সুরা আত্মুর বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور তুরের শপথ এবং এমন একখানা উন্মুক্ত কিতাবেরও শপথ যাহা পাতলা চামড়ার পৃষ্ঠায় লিখিত আর চির আবাদ ঘরের والسقف المرفوع والبحر المسجور সুউচ্চ ছাদের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের إن عذاب ربك لواقع এই যে তোমার রবের আজাব অবশ্যই সংঘটিত হইবে ما له من دافع যাহার কেহই প্রতিরোধকারী নাই يوم تمور السماء مورا তাহা সেই দিন সংঘটিত হইবে যখন আকাশমণ্ডল খুব প্রচন্ডভাবে থরথর করিয়া কাঁপিবে আর পর্বত সমূহ শূন্য উড়িয়া বেড়াইবে ধ্বংস সেই দিন সেই সব অমান্যকারীর জন্য নিশ্চিত যাহারা আজ নিতান্ত তামাশাচ্ছলে নিজেদের যুক্তি প্রমাণ সংগ্রহের কাজে মগ্ন হইয়া রহিয়াছে يوم يدعون إلى نار جهنم دعا যেদিন তাহাদিগকে ধাক্কা মারিয়া মারিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে هذه النار التي كنتم بها تكذبون সেই দিন তাহাদিগকে বলা হইবে যে ইহা সেই আগুন যাহাকে তোমরা অসত্য তোমরা তাহা সহ্য করিতে পারো আর না পারো তোমাদের জন্য সবই সমান তোমাদিগকে সেই রকমই প্রতিফল দেওয়া হইতেছে যেমন তোমরা আমল করিতেছিলে মুত্তাকি লোকেরা সেখানে বাগান সমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করিবে মজা লইতে ও স্বাদ আস্বাদন করিতে থাকিবে সেই সব জিনিস হইতে যাহা তাহাদের রব তাহাদিগকে দিবেন আর তাহাদের রব তাহাদিগকে দোজখের আজাব হইতে রক্ষা করিবেন তাহাদিগকে বলা হইবে খাও এবং পান করো স্বাদ ও মজা সহকারে তোমাদের সেই সব কাজের প্রতিফল রূপে যাহা তোমরা করিতেছিলে তাহারা সামনাসামনি বসানো আসনসমূহের উপর ঠেস লাগাইয়া বসিবে আর আমরা সুদর্শন ও সুনায়না হুরদিগকে তাহাদের নিকট বিবাহ দিব والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين যাহারা ইমান আনিয়াছে এবং তাহাদের যে সন্তানেরা ইমানের কোনো এক মাত্রায় তাহাদের পদাঙ্ক অনুসরণ করিয়াছে তাহাদের সেই সন্তানদিগকেও আমরা তাহাদের সহিত একত্রিত করিব আর তাহাদের আমলের কোনো ঘাটতি আমরা তাহাদিগকে দিব না প্রত্যেক ব্যক্তি স্বীয় উপার্জনের নিকট দায়বদ্ধ আছে আমরা তাহাদিগকে সর্বপ্রকারের ফল ও গোস্ত যে জিনিসই তাহাদের মন চাহিবে খুব বেশি পরিমাণে দিয়া যাইতে থাকিব يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم তাহারা সেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করিয়া দ্রুত আগাইয়া গিয়া পানপাত্র গ্রহণ করিতে থাকিবে কিন্তু সেখানে কোনরূপ কোলাহল বা চরিত্রহীনতার ব্যাপার ঘটিতে পারিবে না ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون তাহাদের সেবা যত্নে সেই সব বালক দৌড়াদৌড়ির কাজে নিযুক্ত থাকিবে যাহারা কেবলমাত্র তাহাদের জন্যই নির্দিষ্ট থাকিবে ইহারা এমন সুন্দর ও সুশ্রী যেমন লুকাইয়া রাখা মুক্তা وأقبل بعضهم على بعض يتساءلون ইহারা পরস্পর একে অপরের নিকট জিজ্ঞাসাবাদ করিবে قالوا إنا كنا قبل في أهلنا مشفقين তাহারা বলিবে যে আমরা প্রথমে নিজেদের ঘরের লোকদের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করিতেছিলাম অবশেষে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করিলেন এবং আমাদিগকে ঝলসাইয়া দেওয়া বাতাসের আজাব হইতে রক্ষা করিলেন ইন্না كنا من قبل ندعوه إنه هو البر الرحيم আমরা বিগত জীবনে তাহার নিকটই দোয়া করিতাম তিনি বস্তুতই অতি বড় অনুগ্রহকারী ও দয়াবান فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون অতএব হে নবী তুমি উপদেশ দিয়া যাইতে থাকো তোমার রবের অনুগ্রহে না তুমি গণৎকার না পাগল أم يقولون شاعر نتربص به ريب المنون এই লোকেরা বলে নাকি যে এই ব্যক্তি কবি যাহার জন্য আমরা কালের আবর্তনের অপেক্ষা করিতেছি قل تربصوا فإني معكم من المتربصين ইহাদিগকে বলো ঠিক আছে অপেক্ষা করিতে থাকো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করিতেছি أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون ইহাদের বিবেক বুদ্ধি কি ইহাদিগকে এই ধরনের কথাবার্তা বলিতে উদ্বুদ্ধ করে কিংবা প্রকৃতপক্ষে ইহারা শত্রুতা বশত সীমালঙ্ঘনকারী লোক أم يقولون تقوله بل لا يؤمنون ইহারা বলে নাকি যে এই ব্যক্তি কুরআন নিজে রচনা করিয়া লইয়াছে আসল কথা হইল ইহারা ইমান গ্রহণ করিতে চাহে না فليأتوا بحديث مثله إن كانوا صادقين ইহারা যদি তাহাদের এই কথায় সত্যবাদী হইয়া থাকে তাহা হইলে তাহারা এইরূপ মর্যাদার একটা কালাম বানাইয়া আনুক না أم خلقوا من غير شيء أم هم الخالقون ইহারা কি কোন সৃষ্টিকর্তা ছাড়া নিজেরাই অস্তিত্ব লাভ করিয়াছে কিংবা ইহারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা অথবা পৃথিবী ও আকাশমণ্ডল তাহারাই সৃষ্টি করিয়াছে আসল কথা হইল ইহারা কোন কথায় প্রত্যয়শীল নহে তোমার রবের ধনভাণ্ডার কি ইহাদের মুঠির মধ্যে কিংবা উহার উপর ইহাদেরই শাসন চলে أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين ইহাদের নিকট কোন সিঁড়ি আছে নাকি যাহার উপর চড়িয়া ইহারা উচ্চতর জগতের কথা গোপনে শুনিয়া লয় ইহাদের মধ্যে যে লোকই গোপনে কিছু শুনিয়া লইয়াছে সে আনুক না কোনো অকাট্য ও স্পষ্ট দলিল أم له البنات ولكم البنون আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য আছে পুত্র সন্তান ইহা কেমন কথা أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তুমি কি ইহাদের নিকট কোনো পারিশ্রমিক চাহিতেছ যে ইহারা জোরপূর্বক গ্রহণ করা জরিমানার বোঝার তলায় পড়িয়া নিষ্পেষিত হইতেছে ইহাদের নিকট কি অদৃশ্য তত্ত্বসমূহের জ্ঞান আছে যে ইহারা উহার ভিত্তিতে লিখিতেছে أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون ইহারা কি কোনো চক্রান্ত ফাঁদিতে চাহে তাহা হইলে কুফরকারী লোকেরাই নিজেদের চক্রান্তের ফাঁদে উল্টা ভাবে পড়িবে أم لهم إله আল্লাহ ছাড়া ইহাদের আরো কোনো মাবুদ আছে নাকি আল্লাহ মহান ও পবিত্র সেই শির্ক হইতে যাহা এই লোকেরা করিতেছে ইহারা আকাশমন্ডলের ভগ্নাংশ পড়িয়া যাইতে দেখিলেও বলিবে ইহা তো মেঘমালা যাহা চারিদিক হইতে পুঞ্জীভূত হইয়া আসিতেছে কাজেই হে নবী ইহাদিগকে ইহাদের অবস্থায় থাকিতে দাও শেষ পর্যন্ত যেন ইহারা তাহাদের সেই দিনটিতে পৌঁছিয়া যাইতে পারে যেদিন ইহাদিগকে মারিয়া ফেলানো হইবে يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون যেদিন না ইহাদের নিজেদের কোনো চাল ইহাদের কোনো কাজে আসিবে না ইহাদের সাহায্যার ও আগাইয়া আসিবে وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون আর সেই সময়টার উপস্থিতির পূর্বেও জালিমদের জন্য একটা আজাব রহিয়াছে কিন্তু ইহাদের অনেকেই তাহা জানে না واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم হে নবী তোমার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো তুমি তো আমাদেরই দৃষ্টিপথে রহিয়াছ তুমি যখন উঠিবে তখন তোমার রবের হামদ সহকারে তাহার তসবি করিবে ومن الليل فسبحه وإدبار النجوم রাত্রিবেলাও তাহার তসবি করিতে থাকো এবং তারকাসমূহ যখন অস্তমিত হইয়া যায় সেই সময়ও